في سبيل الله خير من قيام ليلة القدر عند الحجر الأسود رواه ابن حبان في صحيحهما أو كما قال صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله جزا الله عنا محمدا صلى الله عليه وسلم بما هو اهله بھائی دوستو اور بزرگوں اور بھائیوں আল্লাহ রব্বুল আলমিনের বড় নেয়ামত যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মুসলমান বানাইছেন বলেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিন শুধু আমাদের মুসলমান বানান নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আখেরি নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উন্মতের মধ্যে গণ্য করে আখেরি নবী এবং আমাদের প্রশংসা আল্লাহ তারা যতগুলি কিতাব নাজিল করছেন তাওলাদের মধ্যে করেছেন জবুরের মধ্যে করেছেন ইঞ্জিলের মধ্যে করেছেন এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন কুন্তম খাইরা উম্মাতিন উখরিজাত লিন তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মাদ তোমাদেরকে এই দুনিয়াতে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য লেনা না মানুষের কল্যাণের জন্য মানুষের অনেক রকম কল্যাণ আছে একটা কল্যাণ আছে তার ক্ষণিকের জন্য একজনের খিদা লাগছে তাকে যদি আপনি ভাত খাওয়াই দেন তার খিদাটা মিটে যায় এইটাও তাকে উপকার করলেন একজনের ঘর নাই একটা ঘর বানায় দিলেন একজনের বিবি নাই একটা বিবি বানায় দিলেন একজনের ব্যবসা বাণিজ্য নাই ব্যবসা বাণিজ্য দিলেন এইগুলি হলো ক্ষণিকের ফায়দা এইগুলি কিছুদিনের ফায়দা এর পরের ফায়দা এদের দায়নি ফায়দা না সবসময় ফায়দা না আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন মানুষের দায়নি ফায়দার জন্য দায়নি ফায়দা কি সমাজ দেয়া আনেন না সমাজ দেয়া আনে فمن زهزه عن النار وادخل الجنة فقد فاز আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা দুনিয়াতে আসে আল্লাহর হুকুম মানল এবং রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের ইত্তেবা করলো হুজুরের অনুসরণ করলো তারাই জান্নাত জাহান্নাদের থেকে দূরে সরে গেল আর জান্নাতের মধ্যে প্রবেশ করলো আল্লাহ বলেন সেই ব্যক্তি আসল সফলতা লাভ করল কি বলেন আমাদের আসল বাড়ি কোথায় আমাদের আসল বাড়ি জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য যে জান্নাত বানায় রাখছে এই জান্নাত হলো আসল বাড়ি আর এই দুনিয়া চাকচিক্য দেখতেছি এটা আল্লাহ বলেন আমার তোমরা যে দুনিয়ার বসবাস করতেছ এটা খেলাধুলার জিন্দিগি খেলাধুলার জিন্দিগি এটা আসল জিন্দিগি না আসল জিন্দিগি কোথায় আল্লাহ তালা যে জান্নাতে যদি একবার কাউকে বসায় দেন সে আর কখনো জান্নাতের থেকে বিতাড়িত হবে না এবং তার জওয়ানি শেষ হবে না সে বুড়ো হবে না সে অসুস্থ হবে না তার কোনো কষ্ট হবে না দুনিয়াতে মানুষ তার আশা পূর্ণ করতে পারে না অনেক কিছু করে তারপরে একটা বড় লোক তাকে বলে হিংসা করে করে না হিংসা আল্লাহ তারা জান্নাতে নেবেন অনাজানা মাফি সুদুরিহিম বলে যে জান্নাতে আল্লাহ তারা মানুষের অন্তরের যে হিংসা এই হিংসাটাকে আল্লাহ দূর করে দিবেন জান্নাতে যাবে একে অপরকে দেখলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেখানে শান্তি আর শান্তি সেখানে কোনো কষ্ট নাই দুনিয়াতে দেখেন একটু খানা খাইতে গেলে পাকাইতে হয় কত কিছু করতে হয় কত কিছু আনতে হয় এই যে আসার সময় দেখলাম কতজনে পাকাইতেছে এটা তো কিছুক্ষণ খাওয়ার জন্য কিন্তু আল্লাহ তারা জান্নাতকে এমন জায়গা বানাইছেন যেখানে মানুষের কোন কষ্ট করা লাগবে মানুষের খাওয়ার জন্য পাকানো লাগবে না মানুষের খাওয়ার জন্য চুলে জ্বালানো লাগবে না বললেন যে প্রথমে গেলে জান্নাতে বসলে আল্লাহ তারা তাকে বাহাত্তরটা প্লেট খাওয়াবে বাহাত্তর কি বলেন এক প্লেটের থেকে দুই প্লেট বিরিয়ানি খালি আমাদের পেটের কি অবস্থা পেট ব্যথা শুরু হয়ে যায় শরীরে বুরহানি আছে কোথায় দই আছে কোথায় এটা স্প্রাইট আছে কোথায় তালাশ করে তো ওইখানে আল্লাহ তারা এইভাবে খাওয়াবেন বলেন যে বান্দা খাইতেই থাকবে খাইতেই থাকবে তার পেটে কোনো ব্যথা হবে তার কোনো পেশাব হবে না তার কোনো পাখানা হবে না সব যে খাবে ভেকার দেবে ভেকার সেটাও খসবে মেশকে আম্বরের মতন খুলবো আর পসিনা বার মানে হবে এটাও মেশকে আম্বরের মতন খুলবো ওইখানে আল্লাহ তালা কোনো কষ্টই রাখেন কি বলেন আমরা ওই বাড়িতে যাইতে চাই না যাবো তো সবাই ইনশাল্লাহ এইটার জন্য কি করতে হবে এইটার জন্য আমাদের দিনের পরে আসতে হবে ইসলাম বলেন যে দিন ইসলাম এইটি আল্লাহর কাছে দিন দিনে ইসলাম ছাড়া কোনো উপায় নাই কেউ যদি অন্য ধর্মে যাইতে চায় তার জন্য কোনো কামিয়াবি নাই দিনে ইসলামের মধ্যে আসতে হবে আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলা নবীন আলহ সালামের থেকে নিয়ে আখেরি নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ পর্যন্ত প্রত্যেককে দিনে ইসলাম আদম আলহ ইসলাম দিনে ইসলামের বলছিলেন নোয়া আলহ ইসলাম দিনে ইসলামের বলছিলেন এবং ইব্রাহিম আলহ ইসলাম দিনে ইসলামের বলেছিলেন সমস্ত নবীরা দিনে ইসলামের ইসলাম সবসময় ছিল ইসলাম নতুন নয় কিছু লোক বলে যে ইসলাম নতুন আরে ইসলাম তো আদম আলহ ইসলামের থেকে নয় হাজার বছর আগে আদম আলাই ইসলাম আসবেন ওনার থেকে আল্লাহ তালা ইসলামকে এই দুনিয়াতে প্রসার করছে তো এই জন্যে ইসলামের পরে আমাদের চলতে হবে আর ইসলামটা কি বলেন মা জাহিন নবী সাল্লাহ আলহি ওসাল্লাম হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম যে দিন নিয়ে এটাই হলো ইসলাম কি বলেন হুজুর আমাদের নমুনা না লকাত খান আমি রসুল্লাহ ওসিয়াতুন হাসানা বলে বেশ উত্তম নমুনা হুজুর হুজুরের জিন্দগি আমাদের জিন্দগি হুজুরকে যদি আমরা ইস্তেফা করি হুজুরকে যদি আমরা ইস্তেফা করি আমরা সিধা জান্নাতের মধ্যে যাবো ইনশাআল্লাহ হুজুর বলেন লাউকানা মুসা হাইয়ান লামা উসিয়া ইল্লা তিবাই যদি এই জমানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী যার সঙ্গে আল্লাহ তারা একবার কথা বলেন অনেকবার কথা বলছে সেই মূসা যদি জিন্দা হয়ে যায় বলেন যে মূসারও কোন উপায় নাই আমার ইস্তেফা করা মূসারও আমার ইস্তেফা করা লাগবে এছাড়া কোনো উপায় নাই হুজুরের নবুয় চলছে এবং কেয়ামত পর্যন্ত হুজুর নবী হুজুরের নবুয় কেয়ামত পর্যন্ত এই জন্য হুজুর বলছেন لقد أوذيت في الله ما يؤذى أحد ولقد أخذت في الله ما يخاف أحد আমাকে আল্লাহ রাস্তায় সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয় আমাকে আল্লাহ রাস্তায় সবচেয়ে বেশি ভয় দেখানো হয়।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 না রুমাল দিয়ে তারা চেহারা ঢেকে রাখে এত ঘৃণা করে আমারে তাদের জন্য যে আমি ইস্তেকবার করতেছি কিন্তু তারা আমার আমার সাথে এই ব্যবহার করছে এরপরে নোয়া আলাই সালাম পথ করলেন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই কম আর হেদায়ত পাবে না رب لا تذرني عن الارض من الكافرين ديارا হে আল্লাহ এরা যদি দুনিয়াতে ঘর বানায় না থাকতে পারে এমন বদুয়া করলেন যে বদুয়াতে আল্লাহ তারা তুফান দিলেন যে তুফানে বলে সব জায়গায় পানি হয়ে গেছে সব জায়গায় দুনিয়ার সব জায়গায় ডুবে গেছে ওনার ছেলে বেদান তাকে বলছে এরকম মানা ওলা তো মাল কাফেরিন হে আমার ছেলে তুমি আমার কাস্তিতে আমার নৌকায় উঠো এছাড়া তুমি বসতে পারবে না কিন্তু ছেলে ছিল কাফের সে বলে কল সাহাবি ইলা জবালি আসবিনি মিনাল মা আরে তুমি কি বলো এখানে পানি আসবে এখানে তো পানি আসবে না যদি আসে আমি যদি পাহাড়ে চলে যাব ওখানে তো পানি পড়বে না আফের ছিল এটা তো আল্লাহর আজাবের পানি এই জন্য আল্লাহ বলছেন যখন তন্নুর দিয়ে পানি উঠে এটা আলামত যে এখন আজাব শুরু হয়ে গেল তুমি তখন জোড়া জোড়া সবাইকে চাকরিতে দেব সমস্ত জোড়া যত জানোয়ার আছে যত পরিন্দা আছে যত ইয়ে আছে সবাইকে জোড়া জোড়া ইসলাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমার নৌকায় সবার প্রথমে কাকে উঠাব আল্লাহ বলেন ওই মখলুককে উঠাও যার মধ্যে তাওয়াজ যার মধ্যে নরমি আছে যার মধ্যে ভদ্রতা আছে সেটা হল পিপিলিকা পিপড়া এদের মধ্যে নরমি আছে এদের মধ্যে তাওয়াজও আছে এই জন্য আল্লাহ পছন্দ করলেন যে পিপিলিকাকে আগে উঠো এরপরে আল্লাহ তারা আস্তে আস্তে সব মখলুককে উঠানোর জন্য বললেন আর ছেলে উঠল না উনি তো বললো যে আমাদের পাহাড়ে ইবাদত করবে কল সাহাবি ইলা জবানি আসিমনি মিনাল মা قال لا عاصم اليوم من امر الله الا من رحم وحال بينهما الموج فكان من বলেন যে এই পানি যাইতে যাইতে সেই চুদি পাহাড়ে চলে এবং বিরাট একটা ঢেউ আসে কেনানকে ডুবাই ফেলল তখন নোয়া আলি ইসলাম বললেন যে আল্লাহ আপনি তো আমার সাথে ওয়াদা করতেন যে আমার ছেলেকে আমার আহালকে বাঁচাবেন আল্লাহ বলেন হে নো এটা তোমার আহাল নয় কলায়া নো লেইসা মিন আহলিক ইন্নাহু صالح ولا تسأل لما ليس لك به علم إني أعيذك أن تكون من الجاهلين হে এ তোমার না ফরমান আমার না ফরমান এ তোমার অরুণ জাতির ছেলে হইতে পারে কিন্তু এ তোমার আহার নয় এ ইমানদার নয় তুমি আর সম্বন্ধে আমাকে বলো না ইমনি আইসুকা আমি তোমাকে নসিহত করতেছি যে তুমি জাহেরিনের মধ্যে গণ্য না হয়েছে এই জিনিসটাকে এত ভয় পাইছেন এত ভয় পাইছেন বলুন যে আমাদের দিন যখন মানুষ পরেশান হবে পঞ্চাশ হাজার বছরের দিন সবাই আসমানের নিচে দাঁড়ায় কোনো বিচার নাই কিছু নাই সবাই পরেশান হয়ে যখন নো আলা নবীনা আলাই সালামের কাছে যাবেন আর বললেন যে হ্যাঁ নু আল্লাহ আল্লাহ নবী উত্তম নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ নোয়ালাম বলবেন যে আল্লাহ আজকে যে অবস্থায় আমি আল্লাহ দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখি না আল্লাহ যদি ওই কথাটা স্মরণ করায় না আমার কাছে কোনো জবাব নেই তোমরা যাও আর এক নবীর কাছে এরকম ভাবে যাইতে যাইতে ইব্রাহিম আলহ ইসলাম তারপরে মুসা আলহ ইসলাম সবাই বলবে যে আমাদের ক্ষমতা নাই আছে ঈসা আলাই ইসলামের কাছে যাবে উনি বলবেন যে আমারও তো ক্ষমতা নাই কিন্তু আমি জানি এক ব্যক্তি যে আজকে সুপারিশ করতে পারে বলবো ওই যে লোকটা দেখা যায় ওই নবীর কাছে যাও সে হল মোহাম্মদুর রসুল্লাহ সবাই মিলে যখন নাকি ওনার কাছে যাবে আর বলবে যে ইয়া রসুল্লাহ পঞ্চাশ হাজার বছরের দিন আমরা পরেশান আল্লাহ একটা বিচার করে দেখ আমাদের আপনি একটু সুপারিশ করেন হুজুর বলবেন হ্যাঁ আমি তোমাদের জন্য five left. করে তাকে জান্নাতে হাদিসের মধ্যে আছে যখন মানুষকে কবর দেওয়া হয় তখন তার সাথে তার ফ্যামিলির লোকরা যায় কবর দেওয়ার পরে ফ্যামিলির লোকরা সব থাকে কেউ তার সাথে থাকে না এবং তার মাল লোকটা আগে থাকতেই যায় না আর তার সাথে কি যায় তার আমল থাকে বলেন আজাবের ফেরেস্তা যখন আসে তাকে ডান দিক দিয়ে আজাদ দিবে নামাজ ছাড়ায় যায় বলে দুনিয়াতে আমাকে হেফাজত করছে আজকে তার হেফাজত আমার এদিক দিয়ে আজাদ দেওয়া যাবে না যাও তখন সে বাধ্য হয়ে বাউদিক দিয়ে যাবে রোজা বলবে রোজা বলবে যে না যে দুনিয়াতে রোজা আমাকে ঠিক প্রচুর রাখছে আমি তার হেফাজত করব এইভাবে যখন পাঁচ দিন মাথার কাছে যাবে কোরআন বাধা দিবে বার কাছে গেলে যেগুলি আল্লাহ রাস্তা এবং মসজিদে যাওয়ার পথে আমরা পাও ফেলছি সেইগুলি একটা মানুষের দূরে ধারণ করে ইবাদত করবে দূরে আর একটা লোক থাকবে সে বলবে আমি তো তোমাদের অবস্থা দেখতেছিলাম কেউ যদি তোমরা দুর্বল হয়েছে তাহলে আমি তার হেফাজত করতাম এখন দেখতেছি তোমাদের কোন হেফাজত তোমাদের সাহায্য করার দরকার নাই তোমরা সবাই সবল আমি সেই দিন তার নেকি বদি ইয়ে করা হবে মাপা হবে আমি নেকির পাল্লায় চড়ে তার নেকির পাল্লা ভারী করে দিয়ে তাকে জানতে দেব আসলে তো দুনিয়ার থেকে আমাদের নেকি দিতে হবে কি বলেন নেকি দিতে হবে না দেখেন আল্লাহ রাস্তায় যে আমরা বের হইলাম কত বেশি নাকি হাদিসের মধ্যে যেটা আমি বললাম সে হাদিসের মধ্যে বলেন মৌকব মানে অল্প সময় কেউ যদি অল্প সময় আল্লাহ রাস্তায় দাঁড়ায় থাকে বলে কিছুই করতেছে না দাঁড়ায় তার সব হলো তার সব হলো লাইলাতুল কদরের থেকে বেশি ওই ইবাদতটা লাখে পরিণত হয়ে ওই লাইলাতুল কদর এক লাখ লাইলাতুল কদর সব তার থেকে বেশি সব আল্লাহ রাস্তা সামান্য সময় চলা আর আমরা যদি আল্লাহ রাস্তা যে জিকির করি ইবাদত করি বিভিন্ন জিনিস করি কি বলেন এটা আরো বেশি বেড়ে যাবে না এটা সব আরো বেশি হবে এই জন্য আল্লাহর রাস্তায় যাওয়া এইটা কোনো আমলের মোকাবেলা নাই এক ব্যক্তি হুজুর সাল্লামের কাছে আছে আর বলেন যে রসুল্লাহ দুল্লানি আলা আমালে জিহাদ যে আমাকে এমন একটা আমল বাতায় দেন আমি আল্লাহ রাস্তার কষ্ট সইতে পারবো না আমি ঘরে বসে আমলটা করব কিন্তু আল্লাহ রাস্তায় যাওয়ার ফজিলত আমি হাসিল করবো হুজুর কি বলেন লা তাস্তাতিউনাহু একটা আমল তো আছে কিন্তু এটা শক্তি তোমার না ওই ব্যক্তি আবার সওয়াল করে আবার হুজুর বলেন না তাস্তাতিউনাহু দ্বিতীয়বার সওয়াল করার পরে হুজুর বলেন ইজা খারাজাল মুজাহিদ فأنت تدخل في مسجدك وتصلي ولا تفطر وتصوم ولا تفطر حتى يرجع المجاهد মুজাহিদ যখন আল্লাহ রাস্তা বেড়ে যায় কতদিনের জন্য তিন দিন দশ দিন এক চিল্লা চার মাস ছয় মাস এক বছর এগুলি তো আছে একজন তাহাবি থেকে উনি আল্লাহ রাস্তা বেরিয়ে গেলেন আর সাতাই বছর পরে ফিরত সাতাই বছর কোন চেষ্টা এই এত বছর পর্যন্ত উনি যখন মদিনা ঢুকলে আর ঢোকার পরে ওজু টুজু করে বস্তিতে ঢুকছেন দেখেন এক নজওয়ান সে হাদিস পড়াইতেছে আর বহুত তলাবা তার লাখো লাখো তলাবা তারা বসে হাদিস শুনতেছে ওনার মনে আসলো হায় আমার যদি এরকম একটা ছেলে হইতো যে ছেলেটা এত বড় মহাদেশ কালকের ঘটনা উনি নামাজ টামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়েছেন আর মহাদেশ তার হাতে পড়ানো শেষ হয়ে গেছে উনিও বাড়ির দিকে রওনা এখন রাস্তা দিয়ে তো দুজনই চলতেছেন কেউ কাউকে চিনেন না কিন্তু বাড়ির কাছে যে যখন বাড়ির মধ্যে ঢুকতে গেছে বুড়া ওই নজওয়ান বলে বুড়া এটা তো আমার বাড়ি আপনি কেন ঢুকেন আর বুড়া বলে এটা তো আমার বাড়ি তুমি কেন ঢুকেন দুইজনের মধ্যে ঝগড়া এখন মা ফাঁক দিয়ে তাকায় দেখে যে এটা তো তার বাপ তখন বলে ছেলে এটা তো তোমার বাপ তখন জড়ায় দেয় আর বলে যে তুমি আমাকে যে টাকা দিয়ে গেছিলে সেই টাকাগুলি আমি নষ্ট করি নাই এই ছেলের পিছনে আমি খরচ করছি আজকে সে বড় একজন মহাত্ম মহাত্মা বড় একজন মহাত্ম হয়ে গেছে আগের জামানার মেয়ে লোকরা পর্যন্ত মানে এরকম ভাবে ওনারা করতেন আল্লাহ রাস্তায় হুজুর বলেন ইদা খারাজাল মুজাহিদ যখন মুজাহিদ আল্লাহ রাস্তা বেড়ে গেল তুমি তোমার মসজিদের মধ্যে ঢুকো ও তুষাল্লি ওলা দপ্তর নামাজ এইভাবে বড় মাঝখানে কোনো ভিতরা নাই মাঝখানে কোনো অক্ষ নাই বিশ্রাম নাই আর রোজা এইভাবে রাখো যে মাঝখানে কোন ইস্তার নাই কোন খানা নাই যে আর মুজাহিদ মুজাহের আশা বলুন ওই বড় সমাজদার ছিল মানুষ হিসাবে কার এত শক্তি আছে না খায় রোজা রাখবে বছরের পর বছর আর না খান বিশ্রাম ব্যতীত নামাজ পড়বে ওদের বলেন যারা আল্লাহ রাস্তায় যায় দেওয়াটাই সব যাওয়াটাই এবাদত সে চললেও এবাদত ঘুমাইলেও এবাদত খাইলেও এবাদত আল্লাহ তালা সেই রাস্তায় আমাদেরকে বের করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজ আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা শুধু আমাদের দেশে নয় এই কাজ সারা দেশে আল্লাহ তালা পাঁচটা মহাদেশের মধ্যে কাজ করছে আপনারা চিন্তাই করতে পারবেন না যে এই কাজ কিভাবে দ্রুত ভাবে আল্লাহ তালা কবুল করলেন এবং আল্লাহ তালা এই কাজকে ফেলাই দিল এই কাজ কিভাবে আসলো আমাদের আমরা অনেকে ইতিহাস জানি না এই কাজ মহানা ইলিয়াস রহমতুল্লাহ আলী নিজামুদ্দিনের থেকে শুরু করছিলেন বাংলা বালি মসজিদ আল্লাহ তালা ওনার দ্বারা এত বড় একটা কাজ নিতেন এত মেহনত উনি করছেন এই কাজের পিছনে বলেন যে উনি যখন থেকে দাওয়াত দিতে চাইতো মেওয়াতি ওরা ওরা মহিষের হাল চালা এক মেওয়াতির কয় ভাই এক ভাগ জন্য মেরে বা শক্ত নেই আবার গেছেন যে ভাই এক ভাগ জন্য তিনবারের পরে যেই লাঠি দিয়ে মহিষ মারে ওই লাঠি দিয়ে মনানো এত জোরে মারলো মনানা পড়ে গেছে হেগুলা বাতলা ছিলেন বলে গেছেন ওখান থেকে উঠছেন উঠে বলেন যে ভাই হ্যাঁ। কত ঘটনা এরপরে উনি এরপরে মসজিদে নিয়ে গেছেন এরপরে সে জিল্লা দিতে চার মাস লাগাইছে পুরা তার জিন্দিগি বলছে এরকম ভাবে লাখ লাখ মানুষের জিন্দিগি পাল্টে গেছে ওনাদের মেহনতের দ্বারা ইলিয়াস রহমতুল্লাহ আলে এত মেহনত করছেন এত মেহনত করছেন বলেন যে কোনো লোক পাইতেন না ওই মেওয়াদের থেকে লোকেরা দিল্লি কাজ তালাশ করতে আসত উনি বলতেন যে ওখানে গেলে তো কাজ করলে পয়সা পাব আমি যদি ওই পয়সাটা দিয়ে দিই আমার কাজ করবে হ্যাঁ। আমার কাজ করবে গোলাম উনি ওদেরকে নিয়ে অজু শিখাইতেন নামাজ শিখাইতেন কলমা শিখাইতেন আর বিকেল বেলা টাকা পয়সা দিয়ে বিদায় করতেন আর বলতেন আগামীকালেও আসো আগামীকালেও তোমাদের শিখাবো ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনার যত টাকা পয়সা অনেক অনেক সম্পত্তির মালিক ছিল সব আল্লাহ দত্তা করত এরপরে আর টাকা পয়সা নাই ওনার বিবিনে বলছে যে বিবি তোমার কাছে তো জেওয়ার আছে তুমি দিবা এটা আল্লাহ দত্তা খরচ করি বিবি বলছে নিয়ে যাও আসছে ঘরে একবার যায় আবার মাতবাকে একবার আসে কোনো খানার ব্যবস্থা নাই ওনার এত খিদে লাগছে অস্থির হয়ে গেছে মগরীবের পরে শেষে ওনার মাথায় একটা বুদ্ধি আছে যে ওই যে বাক্সের বাক্সের মধ্যে যে আটা রাখে ফাঁকে ফাঁকে যে আটা লেগে রয়েছে ওটা ছুরি দিয়ে উনি উঠাই উঠায় এতটুকু আটা হয়েছে কোন রকম একটা রুটি হবে কিন্তু চুলও চালাইতে পারে না এইসব তামাশা করতে করতে মহানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি আউয়াবিন শোয়া করা পড়তেন প্রত্যেকদিন আউয়াবিন নামা উনি আসতেন আসতে দেখে বলে যে খুব রাত হয়ে গেছে না বলে ইউসুফ ये आटा कहाँ से मांग के लाया যে ইউসুফ এই আটা কার কাছ থেকে চেয়ে আনতো বলে যে আপনাকে চাইয়া নেই নাই এইভাবে উঠে बोले याद रख इस चार दवारी में कभी फाका नहीं आए যে এই চার দেওয়ারের মধ্যে কখনো ভোকা ফাঁকা আসবে এখন আপনারা নিজামুদ্দিনে যান কত হাজার হাজার জামাত আসতেছে সবাই ফ্রি খায় সবাই ফ্রি ফ্রি দস্তর খান আল্লাহ তারা এইভাবে চালাইছে আর এরপরে আর কোনো অভাব হয় নাই এখন প্রচুর টাকার আমি একদিন নিজামুদ্দিনে ছিলাম তাহলে আমার আশেপাশে গুনলাম যে কত দেশের লোক গুনে দেখি যে নয়টা দেশের লোক নয়টা দেশের লোক এক জায়গায় বসে খানা খাবে আল্লাহ তালা তো নিজামুদ্দিনকে কবুল করে বলেন যখন যে জায়গাটা আল্লাহ চান যে কবুল করি তার আগে আল্লাহ তালা কিছু কিন্তু কোরবানি দেওয়া কোরবানির পরে সেই জায়গাটা আল্লাহ কবুল করে মার্কাজ বানায় ইব্রাহিম আলহিসাম হাজরা আলহিসাম ইসমাইল আলহিসাম এই তিনজনের কোরবানির কারণে আল্লাহ তালা বাইতুল্লাহকে মার্কেট বাইতুল্লাহ মার্কেজ হওয়ার জন্য নু আলহিসের তুফানের সময় আল্লাহ তালা বাইতুল্লাহকে উঠে নিতেন বুনিয়াদ ছিল কিন্তু যখন নাকি ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ তালা ইশারা করলেন তোমার এই ছেলে আশি বছর বয়স তখন তখন ওনার ছেলে হাজার ঘরে বলে এই ছেলে আর এর মাকে এমন জায়গায় রাখে এখন সেখানে কোনো পদ্ধতি নাই সেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই যেখানে কিছুই নাই সেখানে রাখেন উনি আল্লাহর হুকুমে নিয়ে চললেন যাইতে যাইতে মক্কার নগরীতে গেছেন সেখানে কোন পানির ব্যবস্থা নাই কোন মানুষ নাই কোন পশু পাখি নাই ওইখানে উনি হাজেরা আর ইসমাইল আলাই ইসলামকে ইসমাইল আলাই ইসলামকে রেখে উনি রওনা হয়েছে হাজেরা বলেন ইব্রাহিম আপনি এই জঙ্গলে যেখানে কোনো বসতি নাই Gracias. করলে সারা হাজির হাজিয়ে বেয়ামত পর্যন্ত মানুষ এখানে দৌড় আল্লাহ তালা আপনার কোরবানিকে আল্লাহ কবুল করলেন আবার মারোয়ায় যান এরকম ভাবে সাক্ষাৎ করতে চান এরপরে দেখেন যে ইসমাইল আলী ইসলামের পার ওখান থেকে পানি দৌড়ে আসছেন আসে পাথর দিয়ে চতুর্দিকে ভাব দিতেন আর বলছেন জমজম জমজম আসলে এটা আরবি ভাষা না ইব্রানি ভাষা উনি বলতেছে পানি থামো থামো বলেন যে উনি যদি এই কথা না বলতেন তা আল্লাহ রসুল বলেন এই পানি সারা পৃথিবীতে আর এই পানির বরকত এই পানির খাসিয়াত যে যে নিয়ত করে পান করে আল্লাহ তালা সেটা করে কেউ যদি ক্ষুধার্ত আর ওই পানি নিয়ত করে পান করে যে আল্লাহ তুমি আমার ক্ষুধা দূর করে দাও নিশ্চয় আল্লাহ তালা তার ক্ষুধা দূর করে দেয় কেউ যদি ওই পানি শিফার জন্য কোনো অসুখের জন্য পান করে আল্লাহ তারা অসুখ ভালো করে ওই পানির মধ্যে এত বরকত যখন নাকি ওই ধুয়া ওরা ওইটাকে ঢাকার জন্য ওরা ওখানে পানি উঠাইতেছিল সাতটা জঙ্গল দিয়ে পানি উঠাইতেছিল কিন্তু পানি করতে কাছে বহু কষ্ট করে ওই জায়গাটাকে ওরা ইয়ে ঘিরছে কেননা বাতাস বাড়ানোর জন্য ওই জায়গাটাকে ঘেরা রাখে এই জন্য দেখেন আল্লাহ তারা ওনাদের আদাকে আল্লাহ কিভাবে পছন্দ করেন ইসমাইল যখন তেরো বছরে ইব্রাহিম আলাই ইসলাম আসলেন আল্লাহর হুকুম হল এই ইব্রাহিম সবচেয়ে যেটা প্রিয় তোমার সেটা আমার জন্য কোরবানি করো উনি খেয়াল করে দেখলেন যে ইসমাইল তো আমার কাছে বেশি প্রিয় আল্লাহ চাইতেছে যে আমি ইসমাইলকে জবাই করি উনি আসে বললেন যে ইসমাইলকে টুকর করে দেও ওকে নিয়ে যাই যাওয়ার সময় মেনায় নেই ইসমাইলকে বলে যে ইসমাইল তোমার তো দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না ওই ময়দানে নিয়ে তোমাকে জবাই করো তোমার বাপ ওই ময়দানে নিয়ে তোমাকে জবাই করবে ইব্রাহিম আলাইসালাম ফিরলেন বলে ওই বুড়ো কি যায় ও এখন সেখানে পাথর মারা সেখানে এরকম তিন জায়গায় দোকান দিচ্ছে তিনও জায়গায় পাথর মারতে হয় বড় শয়তান সাধারণ শয়তান ছোট শয়তান তিন শয়তান নাম শয়তান আল্লাহ রবুল আলমিন ওনাদের এই আদাটাকে হাজিদের জন্য কবুল করে নেন ইব্রাহিম আলহিসাম ইসমাইল আলহিসামকে নিয়ে যখন গেলেন মাজবাহ যেখানে কোরবানির জানোয়ার জবাই হয় ওখানে যাওয়ার পরে বললেন যে ছেলে আমি তো দেখছি তোমাকে আমি জবাই করবো ইসমাইল আলহ ইসলাম উনিও জানেন যে নবীদের খাব এটা ওহি হয় নবীরা যে খাব দেখেন সেটা ওহি হয় এটা আল্লাহর হুকুম আসছে কেন আল্লাহ যা হুকুম করছেন আপনি সেটা করে আমি এখান থেকে ভাইয়ে যাব না আমি খবর করবো আমি জবাই হয়ে যাব আমি আপনাকে কষ্ট দিব না আমি আপনাকে আঘাত করব না আর এই জায়গার থেকে আমি পলাই যাব না আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন ইব্রাহিম খুশি হয়ে গেলেন খুশি হয়ে তখন নাকি জবাই করতে গেছে চুরি নাই চুরি তো আর কাটে না ইব্রাহিম আলহ ইসলাম রাগ হয়ে সুরিকে ফেলে দিলেন একটা পাথরের পরে পড়ছিল সুরি ওই পাথরটা দুই টুকরা হয়ে গেল মানে এত তার সুরি ইসমাইল আলহ ইসলাম বলতেছেন আপনাকে মনে হইতেছে আপনি আমাকে চাপ দিয়ে জবাই করতে পারতেছেন না আমার পাপ হতে এই জন্য আমার হাত পাও বাঁধবেন আর আপনার চক্ষু বাঁধবেন এরপরে আপনি জবাই করেন যখন উনি এইভাবে জবাই করলেন আর দেখলেন যে জবাই হয়ে গেছে উনি তো খুশি হইলেন কিন্তু যখন দিকে চোখ তুলছেন দেখেন ইসমাইলের দিকে আর একটা দুম্বা সেটা জবাই হয়েছে আল্লাহ তালা জান্নাতের থেকে দুম্বা পাঠাই দিয়েছেন যেটা হাবিল আল্লাহর জন্য মান্নাত ছিল হাবিল আর কাবিলের ঘটনা তো আমরা জানি যে হাবিল আর কাবিল এই দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আল্লাহর জন্য কোরবানি দাও হাবিল কি করলো মোটা তাজা একটা দুম্বা সেইটাকে কোরবানির জন্য পেশ করলেন আর কাবিল কি করলো ও ধানের চিটা ধান আছে না যেগুলি খাওয়া যায় না ওরকম কিছু চিটা ধান আল্লাহর জন্য দিল আছে না ভোগের রেখে দেয় যেটা খাওয়া যায় ফকিররে আমরা কোনটা দান করি এটা খাওয়া যায় অন্তত বলে তুমি তোমার জন্য যে জিনিস পছন্দ করো ওই জিনিস যদি তোমার ভাইয়ের জন্য পছন্দ না করো তাহলে তোমার ইমান কামাল হইল কি বলেন আমরা ভালো জিনিসটা দিই আমরা ভালো জিনিসটা দিই না খারাপ জিনিসটা দিই তো যখন দান করবো ভালো জিনিসটা দান করবো ওইটা আল্লাহ ওই জমানার ইয়ে ছিল যার কোরবানি কবুল হইতো আল্লাহ তালা আগুন পাঠাইতেন ওই আগুনে খেয়ে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল ওই দুম্বা খেয়ে গেল আগুনে আর কাবিলের যে পিঠে পাটা ধান ছিল ওইগুলি কবুল হইল তো আল্লাহ তালা দেখলেন যে হাবিল যেটা দিছে সেটা ভালো মাপ এই জন্য আল্লাহ কবুল করতেন সেই থেকে আল্লাহ তালা ইসমাইলের বদলা পাঠাই দিলেন জিবরিল আমিন সেটা এনে দিলেন আর সেটা জমা গেলেন এখন ইব্রাহিম আলাই ইব্রাহিম আপনার আমি তো দেখতে চাইছিলাম আপনার ছেলে আমার জন্য জবাই করতে পারেন কিন্তু আমি দেখছি আপনি পারেন আমার ইচ্ছা না ভাই ইসমাইল সবাই হয়ে না ইসমাইল সবাই হলে মানুষ পারবে না এত বড় কোরবানি দিতে কি বলেন এখন আমরা পারতাম আমাদের ছেলে পেলে কোরবানি দিতে এটা তো কখনো করতাম এই জন্য আল্লাহ তালা ওই কোরবানির সিস্টেম এইভাবে করলেন আর বললেন যে ইব্রাহিম আলহ ইসলাম আর ইসমাইল আলহ ইসলাম যখন এত কোরবানি দিলেন তখন আল্লাহ তালা বললেন যে আমার ঘরের বুনিয়াদ দাও ওই উনি ওখান থেকে দুইজনে মিলে বাপ পিতা মিলে ওই বাইদুল্লাহকে আবার বানানো হল এরপরে দোয়া করলেন এবং সেই দোয়ার মধ্যে কথা বলছিলেন যে আল্লাহ আমার সন্তানের মধ্যে আপনি এমন এক নবী দেন যে কিতাব পড়ে পড়ে শোনাবে যে এলেম শিখাবে যে তস্কিয়া করবে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করলেন আর বলেন যে ইসমাইল আলহ ইসলাম আর ইব্রাহিম আলহ ইসলাম যখন বাইতুল্লাহ বানাইতেছিলেন ওখানে তো আর কিছুই ছিল না তো পাথর দিতে দিতে এখন দেওয়াল উঁচু হয়ে গেল এখন কেমনে কি করবেন তো একটা পাথরের পরে দাঁড়াইছেন ইব্রাহিম আলহ ইসলাম ওই পাথরটা ওই পর্যন্ত যাইত যে পর্যন্ত দেওয়াল বানাত এই পাথর যাইতে যাইতে পুরা বাইতুল্লাহকে বানাই ওই পাথরের মধ্যে আল্লাহ তালা ধান ইব্রাহিম আলহ ইসলামের ভাইয়ের থাক যেটাকে আমরা দেখছি না ইব্রাহিম আলহ ইসলামের ওই পায়ের দাগ ওই পাথরের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ তালা বাইতুল্লাহের মধ্যে ওইটা রাখছেন ওইটাকেও রাখছেন হেফাজত করে কেয়ামত পর্যন্ত মানুষ দেখবে যে আল্লাহর জন্য কিভাবে কোরবানি করবে আল্লাহর জন্য কিভাবে কোরবানি করবে তোমরা এখলাসের সাথে আল্লাহর জন্য কোরবানি করতেন এই জন্য আল্লাহ তালা ভাইদুল্লাহ হেফাজত করতেন আর ভাইদুল্লাহকে সারা মুসলমানের কেবলা বলে কি বলে আমাদের কেবলা কোনটা আমাদের কেবলা ভাইদুল্লাহ যে যেখানে আছে ওখান থেকে ফিরে বাইতুল্লাহ আমরা এখান থেকে পশ্চিম দিকে ফিরি আমরা নর্থ সাউথের দিকে ফিরি এরকম ভাবে যে যেখানে আছে প্রত্যেকেই বাইতুল্লাহ থেকে ফিরে নামাজ আর আল্লাহ তালা বাইতুল্লাহকে এরকম কবুল করছেন বলেন যে রোজ আনা একশো বিশটা রহমান বাইতুল্লাহ করে না আল্লাহ একশো বিশটা রহমান যারা বাইতুল্লাহ তফ করে তারা সাজদা রহমত হয়ে যায় আর যারা বাইতুল্লাহ নামাজ পড়ে তারা চল্লিশটা রহমত পায় আর যারা মোহাম্মতের নজরে বাইতুল্লাহ দেখে তারা বিশটা রহমত আল্লাহ তালা সেই জায়গায় এরকম বরকত দিয়েছে বলেন যে ওনাদের কোরবানির কারণে ওইটা মার্কেট হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম যখন আমাদের মেহনত শুরু করলেন উন্মত বানাইতে শুরু করলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম উম্মত বানাইছেন বলেন যে সলমান ফার্সি সোহেব রুমি এরকম বিলাল হাফসি আবু বকর হজরত ওমর সব এক দস্তরখানে এই মহাব্বত দিলেন এই মহাব্বত পয়দা করে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামের তেরো বছরের জিন্দগি এই মেহনতি করছেন যে দিল কি করে বলে যার কারণে সাহাবাদের কি মহাপত ছিল কি বলেন মহাপত ছিল না মদিনের মধ্যে এক ঘরে একটা ছাগলের মাথা আসবে সে মনে করলো যে আমার অবস্থি বহুত দিন ধরে প্রস্ত খায় না তার ঘরে পাঠায় সে মনে করলো আমার পড়শি খায় না এরকম ভাবে সাত ঘর ঘুরে আবার ঘুরে করে গেছে তো দেখেন কি কোরবানি ছিল তাদের জেহাদের ময়দানে যান চলে যেত জেহাদের ময়দানে যান চলে যেত ওখানে একজনে পানি নিয়ে গেছে পানি নিজে না খেয়ে আওয়াজ আসতে পারত থেকে ইশারা করে বলে যে আমার ভাইকে পানি এরপরে উনি নিছেন ওখান থেকে বাসার থেকে আওয়াজ আসছে তার কাছে যায় দেখে তার মন হয়ে আবার ফেরত আসছে দ্বিতীয় ব্যক্তি অনুমতে আবার ফেরত আসছে প্রথম ব্যক্তি কিরকম স্যাক্রিফাইস কিরকম কোরবানি করলেন জান দিলেন কিন্তু ভাইকে পানি খাওয়ানোর জন্য নিতে পানি খেলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মক্কা মধ্যে যে মেহনত করছিলেন সেই মেহনত ছিল ইমানই মেহনত মানে ইমানের পরে মানুষ একত্রিত হইতে পারে দুনিয়ার কোন জিনিসের পরে মানুষ একত্রিত হইতে পারে এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তরিকে আল্লাহ দিনকে মজবুতের সাথে ধরো ওলা তাফার রাখো আপোষের মধ্যে জুদা জুদা হয়ে যায় না واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم সাহাবাদেরকে বলতেছেন اذكروا نعمة الله عليكم আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء তোমরা আপোষের মধ্যে দুশ্মন ছিলে একে অপরকে দেখলে মারে ফেলতে একে অপরকে দেখলে তোমরা আঘাত করতে আল্লাহ তালা তোমাদের দিলকে ইসলামের দ্বারা কি করে দিতেছেন মিলাই দিতেছেন ইসলামের নিয়ামতের কারণে আজকে তোমরা ভাই ভাই হয়ে সাহবাইকরা একে অপরের জন্য ধ্যান দিতেন একে অপরের জন্য ইয়ে করতেন এটা কি জন্য আসছিল যে তাদের মধ্যে দিন আসছে দিনের কারণে আল্লাহ তালা তাদের দিলকে জমায় ইলিয়াস রহমতুল্লাহ এই মেহনত করলেন এই মেহনত করলেন যাতে মেহনতের জন্য অনেক কষ্ট করতেন যান খরচ করতেন এবং মানে সাহেব খরচ করতেন তো এই নিজামুদ্দিন হলো আমাদের মার্কেট আমার আব্বাজি হজরত মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলে উনি বড় হজুর ছিলেন এবং আমিরে বাংলাদেশ ছিলেন ওনার জুবানি আমি শুনছি উনি বলেন যে আমি উদয়পুর পড়াইতাম আমার স্বাস্থ্য ভালো থাকতো না মা শামসুল্লাহ ফরিদপুরী রহমতুল্লাহ আলে সদস্য উনি আমার শ্বশুরের কাছে আসতেন মানে আব্দুল হালিম খান উনি বিশ্বাস ছিলেন উদয়পুর তো বলে যে তুমি আমার মাত্র আমি একটা মাদ্রাসা বানাইছি কলকাতায় তুমি কলকাতা চলে যাও তোমার স্বাস্থ্য ওখানে টিকবে আপা বলেন যে ওনার কথা শুনে আমি চলে আসছি কলকাতা আমি ওখানে পড়াই মোদারেস একদিন আসরের নামাজ পড়তে গেছে এক মসজিদে দেখি আসরের পরে কিছু জমা হয়ে গেছে একজন দাঁড়ায় গেছে বলতে আমাদের কেউ বলে না এটা বসো আমি নিজেই বসে এবং আমার কাছে খুবই ভালো লাগছে তারা যে কথাগুলি বলছে আমি বললাম যে তোমাদের নেক্সট প্রোগ্রাম কোথায় ওখানেও আমি শরীর বলে এইভাবে আমি আস্তে আস্তে ওই সময় কোনো ওলামার শরীর হয় নাই কোনো আলেম শরীর হয় নাই আমি শরীর নাই ওই সময় মহানা ইলিয়াস রহমতুল্লাহ আলের জমানা ছিল ওই জমানায় উনি এই কাজের মধ্যে শরীর হয়েছে এবং প্রথম জামাত যেটা কলকাতার থেকে নিয়ে আসতেন সেটা উদয়পুরে মোল্লাহাট এবং এই জামাতের মেহনত শুরু করলেন ওই সময় বিশ্বাস ছিলেন একদিন সালারা সবাই ধরে তাকে বলতে যে মেয়া তুমি আলেম হয়ে এখন কোথায় কোথায় ঘুরে বেড়াও এলেম নষ্ট করতেছ এই কথার আলোচনা হইতেছে ঝগড়া হইতেছে বিশ্বাস রহমতুল্লাহ আলহ বেড়ে উনি বেড়ে আসে বলে মেয়েরা কি নিয়ে ঝগড়া করো আব্বাজান বললেন আমি তো একটু মানুষের কাছে যাই দাওয়াত দিতে এরা তো আমাদের দেখা তো উনি বললেন তোমরা তো ওলামা তোমরা এই কথাটা বলো যে বিলায়তের দরজা বলো না নবুয়তের দরজা বিলায় যারা বলি অলির দরজা বড় না নবীর দরজা বড় উন্নত ওলামা তো অলির দরজা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে নবুয়ের দরজা শুরু বলে ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর অলি নতুবা ওনার কাজকে সৌদিরা গ্রহণ করত না আর এই যে গাছতে যায় এটাই তো নবুয়ের কাজ এটাই নবুয়ের কাজ আপনার বলেন যে ওনার সাথে আপনার অনেক খেদমত করছি হজেও গেছি এবং উনি দেখি যে হজের পরে আসতে চায় না মদিনা নবরার মধ্যে উনি অসুস্থ ওনাদের ঘরে রেখে আমি জেরাতে গেছি উনি একলা একলা বাড়িতে যায় পড়ে গেছেন আষাঢ় খাইছেন ঘরে আসে দেখেন যে নাই বিশ্বাস উনি তাড়াতাড়ি ধরে গেলেন হসপিটালে যেয়ে পাইছেন আর বলেন যে আপনি যান আপনি কেন আসছেন একলা একলা আমার জন্য একটু অপেক্ষা করতেন আপনারা আমি জায়গাত করাইলাম আমি একটা আষাঢ় খাইছি নবীর দেশে একটা নবীর দেশে একটা আষাঢ় খাইছি এত খুশি এরপরে মক্কা আসছেন বলেন যে আপনার যাবেন না দেশে বলে মিয়া দেশে কি যাওয়ার জন্য আছি দেশে তো আর কি জন্য যাব তারপরে অসুস্থ হয়ে পড়লেন সদস্য লোকদের সাথে দেখা মাথা পেয়ে বলেন আব্বাজান বলেন যে বিশ্বের অবস্থা তো খারাপ বলে চলো আমার নিয়ে চলো আমি দেখা করি দেখা করতে গেছে মহান সাহেবকে দেখে বলতে চাচ্ছে মলানা আসলেন কিন্তু শেষ সময় আসলেন শেষ সময় আসলেন এরপরে বলেন যে একটা কাজ করেন একটা শূন্যতা তাই করি কাগজ কলম নেন আব্বা তো বুঝতে পারছে ওকে ইসলাম আলাইছে আব্বা বলছেন ওনার ছেলে মেলে আছে আমার নামে জানি উনি অকিয়তনামা না লাগে বলে যে জামাই কি কয় জামাই তো এই কথা কয় বা আমি জামাই হিসাবে কি ওনারে অকিয়তনামা লিখতেছি আমি তো শূন্য হিসেবে আর জামাই আমার এত খেদমত করছে আমি খুশি হয়ে গেছি আমি ওনার জন্য দেওয়া দিই আল্লাহ তালা ওনার দ্বারা এই দুনিয়াতে বড় একটা কাজ নেন এবং ওনাকে আল্লাহ জানব করছেন এই দুইটা দোয়া উনি করে গেছেন দুইটা দোয়ার মধ্যে আল্লাহ তালা ওনাকে থামিয়েছেন আজকে আমেরিকার মতন জায়গা কানাডার মতন জায়গা আব্বা জানকে এত চিনে তারা আমরা দেখা হলে আমাদেরকে এত আদর করে এক ব্যক্তি বলে যে বড় হজুর যখন নাকি কানাডা আর ইয়ে তো সফর করলেন আমেরিকা হজুরের তো অভ্যাস ছিল স্টেন্ডা গেলে অজু করে দুই রেখাত পড়তেন তো যত জায়গা উনি পড়ছেন তত জায়গা মসজিদ তত জায়গায় মসজিদ বলেন যে এক সফরে সতেরো জন মুসলমান হয় লাস্টে যে মুসলমান হয় সে একজন মেয়ে লোক ছিলেন তো তাকে বললাম যে তোমার কি অসুবিধা কেন তুমি ইসলাম গ্রহণ করতে চাও সে বলল দেখেন আমার কোনো অভাব নেই বাড়ি গাড়ি সব আছে আমি এই লাইব্রেরির মধ্যে সমস্ত প্রধান সমস্ত দিনের আমি এখানে জমা করছি কিন্তু পরে দেখছি মৌতের পরে কোন জায়গায় মৌতের পরে কোনো ব্যবস্থা নাই শুধুমাত্র ইসলামের মধ্যে আছে এই জন্য আমি ইসলাম গ্রহণ করার এরকম ভাবে ওনাদের সফরের দ্বারা আল্লাহ তালা ওই সমস্ত জায়গায় কাজ চালু করতেন এটা আমরা আসছি যে ওখানে আগে দেখছি কোন মসজিদ নাই খুব কম মসজিদ মাদ্রাসা তো নাই এই দাওয়াত তবলিগের মেহনতের কারণে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তারা এখন ওই টাকা পয়সা দিয়ে বিল্ডিং কিনে মাদ্রাসা বানাইতেছে মসজিদ বানাইতেছে ছেলে পেলেকে মাদ্রাসা পাঠাইতেছে এখন হাতে আলেমের অভাবে নেই বহুত হাতে আলেম হয়ে গেছে দিনের মেহনত করছে আগে আমরা বাইরের থেকে হাতে থাকতাম আর এখন এক একটা মসজিদের মধ্যে চারজন পাঁচজন করে হাফেজ হাফেজ করা তো আল্লাহ তালা এই কাজের গল্প ওখানে দেখেন আপনারা মেহনত করতেছেন ঠিকই এখানে কিন্তু মেহনতের ফল আল্লাহ তালা ওখানে দেখেন আমরা এক দেশ ছিলাম ভেনেজুয়েলা সাউথ আমেরিকার মধ্যে ওই ভেনেজুয়েলা যখন গেছি তো ওখানে একটা মসজিদ আছে মসজিদে ইব্রাহিম ইব্রাহিম সৌদিরা করো তার মিনারা অনেক উঁচা ওইটা দেখার জন্য মানুষ আসছে ওই মসজিদে দাওয়াতের কাজ নাই জামাত থাকতে পারে না জামাতের পারমিশন নাই তা আমি বললাম ভাই আমরা আর এক জায়গায় ছিলাম সকালবেলা নাস্তা করে সারাদিন যে ওখানে কাজ করতাম তার আমল করার পরে রাত্রে ইচ্ছার পরে আসতাম আগে পাকাল নেই তো ওখানে আমি বললে যে দেখো ইমাম সবের সাথে আগে দেখা করা ইমাম মহাশয় করলে কাজ করা সহজ গেলাম ইমাম সাহেবের কাছে যায় দেখে এক ফিলিস্তিনি আরব তাই বললাম আরবি তো দাওয়াত দেওয়া সহজ আমি বললাম তাহাবানু আলাল বিল্লি ওয়া তাকওয়া ওলা তাহাবানু আলাল ইসমি তো মিট মিট করে হাসতেছে আরব তো বুঝে গেল বলে তো ঠিক আছে তোমাদের জামাত এখানে কাজ করুক কোন অসুবিধা এই কাজ চালু হয়ে গেল তারপর আমার বলতেছে তুমি অত পিছনের থেকে বায়ন করো কেন এই মেম্বারের থেকে বায়ন করো ওই জায়গায় খাতেটা বলে এতদিন ধরে আমরা কাজ করি কেউ এই মেম্বারের থেকে বয়ান করতে পারে আমি আরবিতে বয়ান করছি ওরা স্প্যানিশে তর্জমা করছে জুমার দিন আমাদের বলে যে আমি তো একটু দেরি করে খোঁজবা দিব লোকজন আগে চলে আসে তুমি আধা ঘন্টা বয়ান করো দেখেন আল্লাহ তালা একদিন ইমাম আমাদেরকে দাওয়াত তো ওই জায়গায় যারা ছিল তারা আমাদের কাজের সাথে জুড়ছে একজন জায়গায় ডাইরেক্টর সে চিঠি লিখছে সৌদিতে যে আমার চল্লিশ দিনের ছুটি দাও অথবা আমি চাকরি ছেড়ে আমি বললাম যে না ভাই তুমি এইভাবে চিঠি লেখো না তুমি ছুটি চাও দিলে ভালো আর যদি না দেয় তুমি এখানে থাকো থাকলে তো এই কাজ আরো ভালো হবে ওই দেশে আজীবাজীব ঘটনা দেখলাম আমরা ওই মসজিদে যখন গেছি ঢুকছি দেখি একটা নৌজওয়ান ছেলে সে আমাদের দেখে যে মুসলমান আমি বললে এখানেও মুসলমান আছে একটু পরে দেখছে আমরা তিন চারজন বাঙালি তা আপনারা কেমন আছেন আমি বলছি বাংলা কথা তারপর আমি বললাম ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাংলাদেশে এবং কাকা পাইলে অমুকরে অমুক অমুকরে তিনি ওনাদের সাথে সমাজ দিচ্ছি একদম আমাদের জন্য তো সুবিধা হয়ে গেল তুমি আমাদের দলিল হয়ে আমাদেরকে কাছে নিয়ে যাবে শেষে আমি বললাম কয় বছর তুমি কিনা বলে যে ছয় বছর আমি একটা বিয়েও করছি পারি আমি বলে মুসলমান বানায় নাকি এমনি বলে মুসলমান এখনো বানাইতে পারিনি ওকে ইংলিশ কোরআন দিচ্ছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি মেয়েটা খুব ভালো আমি বললাম ওইটা বললে হবে না ওই মেয়েরা হয়তো আমাদের কাছে নিয়ে এসো আর না তো আমাদের জামাতকে তোমার গুরুর কাছে নিয়ে যাও আমরা দূরের থেকে আসছি আমরা দাওয়ার দিলে আল্লাহ তালা হয়তো কবুল করতে পারে সে মসজিদে নিয়ে এসছে আমি তখন গান আমাদের একসাথে পাঁচ মিনিট কথা বলতে সে কত খুশি আমাদের সাথে কাজ করতে আমাদের নসরত করতে আমরা এক জায়গায় গেলাম আর এক শহরে বাসে সফর করলাম আমরা আমাদের নয়জন ছিলেন তো ড্রাইভার বলে যে আমি পেট্রোল নেওয়ার জন্য এখানে থামছি তোমরা যদি কিছু বিস্কুট এগুলো কিনো এই দোকানের থেকে কিনে নিয়ে আমরা নামছে তিন চারজন আমাদের এই লিবাস পোশাক দেখে গাড়ির মধ্যে একটা ফ্যামিলি মা বাপ ছেলে মেয়ে এগুলি আপনারা যে মেহনত করতে চান সেই মেহনতের ফল আল্লাহ দেখেন সেই মেহনতের ফল এরকম ভাবে আর এক জায়গায় গেলাম আর এক মসজিদের থেকে আর এক মসজিদে যাব ওই সামান গুলি গাড়িতে উঠানোর জন্য এক আরব আমাকে বলে যে তোমরা কিনারে দাঁড়াও আমি খেদমত করি খুব খুশি আমি বলে ভাই এত খুশি কেন পঁচিশ বছর আগে আমি বিবাহ করছি আমার বউরে মুসলমান বানাইতে পারি না আজকে তোমাদের জামাত বিকেল হয়ে গেছে আমার বউ মুসলমান <laughs> দেখেন মেহনত এক জায়গায় হয়েছে তার ফল আল্লাহ তালা এক জায়গায় দেখাই যখন এই দেশে মেহনত শুরু হয়েছিল এরকম বড় মজমা ছিল কি বলেন হ্যাঁ। এরকম মজমা ছিলেন কোন মজমা ছিল না তো বিশ্বের কথা বললাম যে ওই রাত্রে উনি এতেকাল হয়ে যান এবং আব্বাজি ওনার দাফন দাফনে নিয়ে ব্যস্ত থাকলেন শান্ত ছিলেন খুব তো তখন নাকি ওই জান্নাতুল মহল্লায় নিয়ে গেছেন তখন দারমানকে বলতেছেন এ তো আল্লাহর হলি ছিলেন খুব বড় তোমরা কি ওই খুশুসি জায়গায় ওনার ওনাকে কবর দিতে পারো হজরত খাদিজাতুল কুবরার পাশে ওনার কবর বলে যে আমরা এতদিন ধরে থাকি এখানে আসার সুযোগ হয় দেখেন আল্লাহর বলি না হইলে ওখানে যেতে পারতেন উনি এই কাজকে সাপোর্ট করে গেছেন আর দোয়া করে গেছেন সেই কাজটা হকদার আজকে হক না হলে পাঁচটা মহাদেশের মধ্যে এই কাজকে কেউ নিত আব্বাজান বলেন যে আমি এত কষ্ট করছি এত কষ্ট করছি অনেক সময় দুপুরে খাইয়ে খুলনার থেকে রওনা হয়ে বাগেরহাটে চলে আর বাগেরহাটে আসে মেহনত উনি অনেক আসতেন বাঘের আটে বাঘেরহাটের মেহনত তো ওনার হাতে এখানে মাস্টার আব্দুল সত্তর সব ছিলেন এত উনি মেহমানদারি করতেন ওনাকে নিয়ে বিভিন্ন জায়গা যেতেন আর কত কষ্ট করছেন কষ্ট তো কিছুটা আমরা বুঝছি পরে আলাদা তো বলে নাই বলেন যে উনি তিনবার খুলনার থেকে আইতে ঢাকা গেছেন সাথে বলেন যে হুজুর এত লম্বা পথ আগে আসলেন তেরো টাকা দিলে তো স্টিমারে আসতে পারতেন মেয়া তেরো টাকা তো টাকা লাগবে তেরো টাকা তো পকেটে টাকা লাগবে কি কষ্ট করতে বলেন যে কাকরাইল তো পরে মার্কেট হয়েছে আগে দশবাজার মসজিদকে মার্কেট বানায় কাজ করছি ওই কাজতে গেছে আসতে দেরি হয়ে গেছে মহাজের দরজাটা বন্ধ করলো আর বললো সারা রাত অর্থাৎ কামড় খালাস এরকম ভাবে এক রাত নয় বহু রাত আজকে তো আল্লাহ তালা আমাদের ফতোয়া দিয়ে কি বলেন বুঝে না এখন তো কোনো অভাব নাই ওনাদের কোরবানি আদি আব্দুল মুকেশ সাহ মানা আলী আকবর সাহ মানা মুনির সাহ মানা উত্তর রহমান সাহ ভিন্ন যে কোরবানি করছেন এই কোরবানির বদৌলতে আল্লাহ তালা এই দেশে কাজকে উঠায় আজকে দেখেন অনেক লোক আছে তবলিক সম্বন্ধে কিছু বলতে না দোয়া করে দোয়া করে কিছু জানি না দোয়া করেন এই যে আল্লাহ তালা একটা তবলিগের একটা ঢাল নামাইছে যে সায়াদ খুদুনা ওরা না সায়াদ খুদুনা ফিদিন আল্লাহ দিনের মধ্যে যখন আশ্বাস শুরু হয়ে গেল তখন আল্লাহ বললেন আর আল্লাহর কাছে চলে যাবেন সেজন্য কাজ আল্লাহ তারা এখন সারা জায়গায় সমস্ত জায়গায় পৌঁছায় দিছে সমস্ত জায়গায় আমাদের দেশের ওলামা ইসলাম তারাও কি খেদমত করতেছেন আজকে আমাদের বাচ্চা বাচ্চারা করতে পারতেছে সুযোগ সুবিধা আছে এমনও এমনও দেশ আছে সেইটি একটা দেশ আছে ওখানে আমরা জামাতে গেলাম দিল্লার ওখানে যাওয়ার পরে মুসলমান ছিল এখন আর মুসলমান তো বাংলাদেশি সুন্দররা ছিল ওরা একটা জায়গা কিনে ওখানে একটা মসজিদ বানাইছে নাম দিচ্ছে মসজিদে মসজিদ ওই মসজিদেও গেলাম এরকম ভাবে মসজিদে ফাঁসে পাকিস্তানিরা বানাই মসজিদে বিরাজ এই এক এক দেশেরা মসজিদ বানাই কিন্তু মানুষ নাই মুসলমান নাই তারপরে কাজ শুরু করলাম এই ছোট ছোট বাচ্চারা স্কুলের থেকে আইসে আমাদের সাথে বসত এবং তারা পড়ার জন্য আমার একটা ইন্না দেয় দেনা শিখাব বলতে পারে না বলে ইন্না দেয় না কাল কাউসার সল্লিলে রব্বে কেমন ইন্না শানে আকা হুয়াল আফতার আপনার বলতে কিন্তু শিখার জন্য এত পাগল কত দূরের থেকে একদম হাইটে চলে আসতো এরকম ভাবে চিল্লা শেষ হয়ে গেছে আমরা চলে আসবো ঠিক এই সময় পঁয়তাল্লিশটা ছেলে ছেলেমেলে আছে মাও করে খান আর বলতেছে তোমরা চলে যাবে আমরা কার কাছে শিখবো কি বলেন আমাদের আমাদের দেশে এরকম অবস্থা আমাদের দেশে তো এখন বক্তব্যের অভাব নাই মাদ্রাসার অভাব নাই মহিলা মাদ্রাসার অভাব নাই আলহামদুলিল্লাহ এই নেমতের শুক্রিয়া আমরা আদায় করি আমরা ওলামাই গ্রামের তাজিম করি ওলামাই গ্রামের কদর করি ওলামাই গ্রাম যদি আমাদের এই কাজের নিগরানি করেন তো ইনশাআল্লাহ আমাদের এই কাজ সহিভাবে চলে মারা ইলিয়াস রহমদুল্লাহ আলাই বলছেন আমায় আমার দিলে যায় আমার জামাতের শুরুতে একজন আলেম মাঝখানে একজন আলেম আর পিছনে একজন আলেম এইভাবে যদি প্রত্যেকটা জামাতের সাথে ওলামা থাকে তাহলে আমার জামাত পথপ্রশস্ত হবে না ইলিয়াস রহমতুল্লাহ আর দেখেন আল্লাহ আল্লাহর মেহরবানি যে এই কাজের বড় ইস্তেমা আমাদের দেশে এই যে টঙ্গি ইস্তেমা কত বড় ইস্তেমা এখন তো এই যে জেলা জেলা ইস্তেমা দেওয়া হয়েছে এই জেলা জেলা ইস্তেমা গুলি কত বড় হয়েছে গত বছর খুলনা ইস্তেমা হয়েছে লোকেরা বলে আরে এটা টঙ্গি ইস্তেমা এটা বলে টঙ্গি ইস্তেমা সেখানে দেখেন কত লোক জমা হয়েছে কত জায়গার থেকে জমা হয় কত দেশের থেকে জমা হয় তো আল্লাহ রবুল আলমে এই কাজ আমাদেরকে দান করেছেন আমাদেরকে বড় বানান ওই যে শুরুতে আমি বলছিলাম না কুন্তুম খাই রহমদিন পরিচালিত না তা মরুন মারুফ না হন আনেন আমাদের নবী আখেরি নবী ছিলেন হুজুরের পরে কোন নবী আসবে না সমস্ত নবীদের মধ্যে যা মর্যাদা ছিল সমস্ত মর্যাদা বলেন যে হুজুরের মধ্যে খুবই সবচেয়ে বেশি ইউসুফ আলাই সালাম আমরা জানি যে আদা সুন্দরী আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পুরা সুন্দরী হুজুর সাল্লাহ আঙ্গুল কেটে ফেলছিল তখন নাকি জুলাইখার পরে দোষ আসলো যে একজন গোলামের পরে আসক্ত وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاة عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال বলতেছে মেয়ে লোকরা বলতেছে যে জুলাইখা সে পাগল হয়ে গেল একটা গোলামের পরে আসলে তাদেরও উদ্দেশ্য ছিল ইউসুফকে দেখতে একটা বাহানা করতে এখন দেখাচ্ছে এখন জুলাইখা কি করলো একটা টি পার্টি করলো ঘরে সবাইকে দেওয়া ছিল আর ফল রাখছে মৌসুমি ফল যেটা ওই যে কমলা না যেটা খাইতে খাইতে হয় আর ছুরি রাখতে রাখছে আর কইছে যখন আমি বলবো তখন এর ফল থাকবে এরপরে ইউসুফরে ডাক ইউসুফরে যখন ডাক দিতে ইউসুফ আলাইসালাম আসবে ওরা দেখে পাগল হয়ে আর বলতে যে ফল কাটো এখন ফল আর কাটে নেই অকত্তা না আইডিয়া হন না প্রত্যেকে হাত কাটে ঘুষ নাই প্রত্যেকে হাত কেটে ফেলছে অকত্তা নাই দিয়ে হন না وقلنا না لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم তো দিলটা হলো আসল ওরা তো সুন্দর দেখছিল বাইরে সুন্দর একটা অঙ্গ সুন্দর এই জন্য হাত কাটছে আর হুজুরকে যদি দেখত দিল কাটে হুজুর এত বেশি সুন্দর ছিল এবং হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম প্রত্যেক নবীর মজেদা শেষ হয়ে নবীও চলে গেছে মজেদা আছে মুসা আলহিসাল্লাম তাকে চাললে সাপ হয়ে থাকে মুসাও চলে গেছে ওনার লাঠিও চলে গেছে আলাই ইসলাম মুরতাদকে জিন্দা করতেন উনিও চলে গেছেন ওনার মজেদাও চলে কিন্তু রসুল্লাহ মজিদ রয়ে আল্লাহ তালা বলছেন লা তোহার দেখবে লিসান হে রসুল আপনি আপনার জোবানকে তাড়াতাড়ি হরকত দেওয়ার দরকার নাই এটাকে কণ্ঠস্থ করার জন্য মুখস্থ করার জন্য আমি আল্লাহ আপনার মধ্যে জমা করে আমি আল্লাহ এই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম দেখেন প্রায় পনেরোশো বছর হয়ে গেছে দেশ জবর কেউ এই পর্যন্ত ব্যাখ্যা করতে পারে নাই আর কেউ করতেও পারে আল্লাহ তালা কোরআনের মজিদা এটা রসুল্লাহ সাল্লাহ কোটি কোটি আছে সারা পৃথিবীতে কোটি কোটি আছে আর তাওরাত কিতাবের হাফেজ মাত্র চারজন বা পাঁচজন পাওয়া তাওরাত কিতাবের আর ইঞ্জিলের হাফেজ একশো পঁচিশ নবুরের হাফেজ একশো আর কোরআনে মজিদের হাফেজ কত কোটি কোটি আল্লাহ তালা এই কিতাবকে কিভাবে এবং আর এটা কেমন পর্যন্ত থাকবে আর আল্লাহ তালা এটাকে সব জেনে কি বলেন আপনি যদি পড়েন প্রাণ নেই ওটা নাকি হলো তিরিশটা নাকি হয়ে গেল এরকম ভাবে বিসমিল্লাহ রহমান রহিম বলেন কতটা নেকের হাদিসের মধ্যে আসছে কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাবাস করে দশটা নেকি পায় আর ইমাম আহমদ এমনি আহমদ রহমতুল্লাহ আলী উনি বলেন ওনার মসনদের মধ্যে রেওয়ায়ত আনছেন সেখানে বলেন কেউ যদি বিনা অজুতে কোরআনের একটা অক্ষর পড়ে তাহলে দশটা নেই কি বলে বিনা অজুতে পড়াগানা করেন মুখস্থ পড়াবেন আর কেউ যদি অজুর সাথে পড়ে পঁচিশটা নেকি পেয়ে আর কেউ যদি নামাজে বসে পড়ে তাহলে পঞ্চাশটা নেকি পায় আর কেউ যদি নামাজে দাঁড়ায় পড়ে একশোটা নেকি পায় আপনি বলেন সুরা ফাতেহার মধ্যে কত অক্ষর এবং অন্যান্য সুরের মধ্যে কত অক্ষর এই জন্য বলেন যে কোরআন মজিদ আল্লাহর যে কালাম এই কালামের যে ইজ্জত করবে আল্লাহ তার ইজ্জত এই কালামের যে সম্মান করবে আল্লাহ তার সম্মান করবে এই জন্যে এই কালামের আমরা হেফাজত করি এবং ছোট ছোট বাচ্চা তাদের হেফাজত করি তাদের কদর করি ওলামাদের কদর করি তাহলে তো কোরআনের কদর হবে এই জন্য হাদিসের মধ্যে আসছে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখে কি বলেন আজকে আমাদের মধ্যে কত ভাইরা আছে যারা কত বছর ধরে চিন্তা দিতেছে কিন্তু এখনো কোরআন মজিদ শুদ্ধ করে পড়তে পারে আছে নয় কি বলেন এখন থাকতে শিখবো তো সবাই শিখবো আল্লাহ তালা সবাইকে তৌফিক দান দেখেন আমরা আমেরিকায় গেছি ওখানে বুড়ো বুড়ো মানুষও যায় আমেরিকায় এবং তারা তো ইংলিশ পারে ওরাও বুড়ো কালে যায় স্কুলে ভর্তি ইংলিশ শিখাচ্ছে আর ঠিকই কিছুদিন পরে পরে পারি লক্ষ্মী পাড়া কোরআন মজিদ পারবো না আমরা ছোট ছোট বাচ্চারা যদি পারে তা আমরা কেন পারবো নিশ্চয় আমরা পারবো আর আইসে কেউ যদি কোরআন শিখতে শিখতে শিখতে পারলো না মরে গেল বলে যে আল্লাহ তালা কেয়ামতের দিন হাফেজের দল করে আল্লাহ তালা কেয়ামতের দিন হাফেজদের বলবেন যে তোমরা জামা দুনিয়া দুনিয়ার মধ্যে যেভাবে ধীরে ধীরে পড়ছিলে এইভাবে পড়তে থাকো তোমার তুমি উঠতে থাকো দুনিয়াতে তো একশো একশো বারো বা একশো বিশ কিন্তু কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো সেটা বলেন যে ওই জায়গায় তার মন্দির হবে ছয় হাজার ছয়শো আর যে মা বাপ তাদের মেহনত করে পড়াইছে ওই মা বাপকে আল্লাহ তালা নূরের চুপে পড়ায় যেদের উজ্জ্বলতা সূর্যের থেকে বেশি কি বলেন বাচ্চাদের পড়াবেন তো মাদ্রাসায় বক্তব্যে নেবেন তো এবং ওলামাদেরকে মহাবত করবেন আর ওনাদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন প্রত্যেকে মুক্তি হবে আজকাল তো প্রত্যেকে মুক্তি হয়েছে মুক্তিটা এত সহজ না আপনার গলত বলি আপনি যারে বলেন সেও গলত আমল করবে এটার পরে গলত আর গলত এই জন্য মসজিদ থেকে মশলা আর পুরানে মসজিদ শিকার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আর আমরা এখন আল্লাহ রাস্তা যাওয়ার জন্য নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ এই কাজকে আমাদের মকসাদ বানাবো আমাদের জিন্দিগির মকসাদ কি ভাই আমি তো পয়েন্ট এদিকের ওদিকের হয়ে গেছে আসল পয়েন্ট দিতে পারি বসেন ভাই বসেন আমি যে আয়াত করেছিলাম যে আয়াতের কথা কিছু বলি আল্লাহ আপনি বলেন তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও কি বলেন আমরা চাই না আল্লাহর সাথে ভালোবাসা করতে সবাই চাই তো বলেন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহাম্মত করতে চাও আমি রসুলের আমি রসুলের ইস্তেমা কর হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের ইত্তেবা করলে কি হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তালা তোমাদের গুণা সমূহকে মাফ করে গুণা সমূহকে মাফ করে দেবেন হজরত অমর রদি আল্লাহ বলেন আল্লাহ যদি আমার সব আমল নিয়ে কয়েতে অমাস করে মাফ করে দিলেন এটাই আমাদের কত বড় ব্যক্তি ছিলেন হুজুর বলেন লৌকান আবাদি নবীন কান আমার আমি শেষ নবী আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন হজরত অমরকে পাঠাই বলেন যে হজরত অমরের মধ্যে এত সুন্দর ছিল মহির আগে অনেক শব্দ উনি বলে ফেলতেন এবং উনি যা চাইতেন আল্লাহ সেটা চাইতেন উনি একবার আসে বলেন যে ইয়ারসুল্লাহ ইয়াদখুলুকাল বারদ ওয়াল আপনার কাছে সব ধরনের লোক আছে কারোর মন ভালো কারোর মন ভালো না আপনার বিবি এরা তো মহাদুর মোমেনে এরা যদি একটু পর্দায় থাকতো তাহলে ওরা দেখতে পারতো না এবং যাদের মনে খারাপ তারা কুদৃষ্টি দিতে পারতো না পর্দা হইলে ভালো হইতো কিন্তু হজুর খাম হুজুর তো ওহি ছাড়া কিছুই বলেন হজরত তোমার বুঝলেন যে আল্লাহর পক্ষের থেকে ওহি না আসা পর্যন্ত উনি শরীয়ত বানাবেন হজরত ওমর চিন্তা করলেন এইভাবে তো হবে না আমি দেখি একটা হিকমত করি আর গজমতাহারা রাস্তা দিয়ে আসতেছিল উনি একটু মজা করলেন কোনো খারাপ উদ্দেশ্যে না যে এই মজা শোনার পরে এরা জানি ঘরের মধ্যে থাকে আল্লাহ এখন এরা যায় শিকায়ত করতে বলে ইয়ার রসুল্লাহ আপনার অমাত আমাদের সাথে রাস্তাঘাটে মজা তাকে বলেন যে অমার তুমি আমার সহজে মতো হারামকে সম্মান করো না বাস এতটুকু বলতে ওহির আসার আর ওহি শুরু হলো যখন নাকি বদরের যুদ্ধ হয় বদরের যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন ওলাকাদ নাসারাকুমুল্লাহ ফি বদর ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন إذ تقول للمؤمنين عليه يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من قولهم هذا يمدكم ربكم بخمسة آلاف من الملائكة আমি বালতি নিয়ে এসেছি আল্লাহ বলেন তোমরা বদরের যুদ্ধের সময় দুর্বল ছিলে। অস্ত্র ছিল না সামান ছিল না সংখ্যায় তিনশো তেরো জন আর ওরা এক হাজারের উপরে ওরা তৈরি হয়ে আসছে ওই রাত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদতেন এত কাঁদতেন বলেন যে হুজুরের চাদর মোবারক পড়ে হজরত আবু বকর সিদ্দিক আগে বলেন আপনি যা কাঁদছেন দোয়া করছেন আল্লাহ আল্লাহ হুজুর যখন নাকি সকালে যুদ্ধ শুরু হয়ে গেল এবং রাত সত্তর জন কাফের মারা আর সত্তর জন কাফের ধরা পড়ল এদেরকে ধরে নিয়ে আসছে তার মধ্যে হজুরের চাচা আব্বাস রবি আল্লাহ উনি মোমেন হয় ইমান আনেন নাই হুজুরের জামাতা আবুল আস সে পর্যন্ত ধরা এই কয়েদি সম্বন্ধে হুজুর মশলা যে এই কয়েদিদের কি করা যাবে অর্থাৎ আবু বকর রবি আল্লাহ তারা বললেন আমার রায় হলো এদের আত্মীয় স্বজনকে বলেন এরা মাল দিয়ে ফিদিয়া দিয়ে এদেরকে আর হজরত ওমর বললেন কে রসুল্লাহ আমার রায় হলো এরা তো ইসলামকে পিটাইতে আইছিল এদেরকেও আমরা কতল করে দিই আর যার আত্মীয় তার হাতে কতল দেখেন আবু বকারের মশলাটাকে পছন্দ করে আর হুজুর ফেদিয়ানি আবুল আস হুজুরের জামাতা ছিলেন ওই আবুল আসকে ছাড়ানোর জন্য হুজুরের মেয়ে জয়নব হার পাঠাইছিল যে হারটা খাদিজাতুল কুমরার হার ছিল যখন হুজুর এটাকে দেখতেন হুজুরের চোখে মনে এসে গেছে এই ছবিটা কত কুরবানি দিয়েছেন কত জানমাল খরচ করেছেন আপনার আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালানের সবচেয়ে বেশি জানমাল খরচ আল্লাহ তালার পক্ষের থেকে সালাম আসছে আল্লাহর পক্ষের থেকে সালাম আসছে হুজুর বলেন যে আবু বকর আল্লাহ তো আপনাকে সালাম পাঠাইছে আর আপনার অবস্থার পরে তো আল্লাহ রাজি হয়েছে আপনি কি রাজি আছেন বাবলের কাটা দিয়ে কোন রকম জোড়া দিয়ে রাখতেন আর আল্লাহ এই অবস্থা ফলাম তালা সালাম যখন মানুষ যার মাল আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ খুশি এই জন্য মহাতারাম তস্কর দুর্বল ভাই যে আমরা আল্লাহ রাস্তা বেশি বেশি খরচ করার চেষ্টা করব না ভাই আল্লাহর জন্য করবো মানুষকে দেখানোর জন্য আল্লাহর জন্য তো রসুল্লাহ সাল্লাহ আলহিম যখন ওই হাত দেখলেন দেখে কান্দে দিলেন আর বললেন যে খাদিজা এই হাতটা আমাকে দিছিল তোমরা যদি পারমিশন দাও বলে এই হাতটা আমি ফেরত দিই আমার মেয়েকে বলে দিয়া রসুল্লাহ আমরা সবাই পারমিশন দিলাম আপনি হাতটা ফেরত হজরত আব্বাসকে ভালো করে বাঁধছে একজন ঘেনা সাহাবা যার গায়ে বল নাই সে ধরে নিয়ে আসছে বলে দিয়া রসুল্লাহ আপনার চাচা সে ধরে নিয়ে বলে মোহাম্মদ এই তোমার এই যে সাহাবি কিন্তু আমার এক থাপ্পড়ও খাইতে পারে সে কি আমার বান্ধে আসতে পারে জালালাইনের হাতিয়া আছে যে আব্বাস রবি আল্লাহ আওয়াজ দিলে নয় মাইল পর্যন্ত আমি লাউড স্পিকারের আওয়াজ হতো মাইল যায় হজরত আব্বাস বলেন যে মোহাম্মদ আমি দেখি সবুজ পাগড়ি পাতনা একটা লোক আমার সামনে দাঁড়াইছে তাকে দেখে আমার পার নিচে মাটি ধরে আমার গায়ে কোনো বল নাই সে অনায়াসে বাচ্চাদের হাওলা করে বলেন ওই তো ফেটে বদরের ময়দানে আল্লাহ তালা সাহাবিদের এখলাস সাহাবিদের জমিয়তের কারণে আল্লাহ তালা নুসরত ফেরিস্তাদের দিয়ে করছে ও তিন হাজার নাজল করে দিলাম আর এরপরে যদি আরো লাগে আরো পাঁচ হাজার প্রয়োজন আরো বছরের কি বলেন এক মোকাবেলা সারা দুনিয়া করতে পারবে সারা দুনিয়া করতে পারবে বলেন যে ইসরাফিল আলী ইসলাম যে তার মাথাটা এত বড় যে তার মাথার পরে যদি পানি ঢেলে দেওয়া হয় পানি পড়ানো এত বড় মাথা আর তার আওয়াজ বলেন সিংহের ফুক দিবে পাথর পর্যন্ত রুই হয়ে উঠবে এবং পাহাড়গুলি পর্যন্ত দলদলা হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু কেয়ামত হয়ে যাবে ইসরাফিল আলে ইসলামের বুকে ছাড়া এত মজবুত ফেরেস্তা আল্লাহ তালা বদরের ময়দানে নাজেল এবং সাহাবারা বলেন যে আমরা লাঠি দিয়ে কোপ মারে আর পল্লা কাটে এটা তো আল্লাহর ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তারা সাহাবাদেরকে কি করতেন তখন আমিরের বাদ আমিরের বাদ হয় তখন আল্লাহর পক্ষের থেকে রহমত আসে আল্লাহর পক্ষের থেকে বরকত আসে আর যখন আমিরের তাজ হয় না তখন যে রহমত আসে যে ওইটাও আল্লাহ উঠায় আল্লাহ তালা তিনটা ঘটনা কোরআনে মজিদের মধ্যে বলছে বদরের ঘটনা এবং অহদের ঘটনা বদরের পরেই অহদের ঘটনা হয়েছে ওই অহদের ময়দানের মধ্যে কি হলো হুজুর সাল্লাহ আলী সাল্লাম জামালুর রহমান একটা ছোট পাহাড় ছিল ওইখানে পঞ্চাশ জন দিয়ে বললেন যে আমরা জয় হয় আমরা যে কোনো অবস্থা তোমরা এই টাকা ছাড়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন মানে কাফেররা ভাগা শুরু করল কাফেররা ভাগা শুরু করলো এখন মুসলমানরা মালে গনিমত এক জায়গা করছে এখন এই জায়গার মধ্যে এরা বলতেছে যে এখন আমাদের দরকার নাই এখন আমরা মালে গনিমত জমা করি আমির সাহেব বললেন যে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হুকুম এই টাকা ছাড়া দেবে যখন নাকি চল্লিশ জন চলে গেল আমিরের তাহাত করলো না তারা এই ছোট আমিরের তাহাত করে নেই রসুলের তাহাত আর রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওই পয়েন্ট জানে রেওয়ায়তের মধ্যে নাই হুজুরে ওই ময়দান ছাড়া কোনো জায়গায় হুজুর তখন হয়েছে কি বলেন ওই ময়দানে হুজুর জখম হয়েছে হুজুর জান্নাল মোবারক শহীদ হয়ে গেছে ভোট এখানে ঢুকে গেছে এবং হুজুর পড়ে গেছেন আর শয়দান এলান করে দিয়েছে মজবুদ্দিলা মোহাম্মদ নওয়াজুবিল্লাহ মোহাম্মদ শেখ এরপরে সাহাবাই গ্রামদের কি অবস্থা করুন অবস্থা বলে যে খালেদ যখন দেখছে এদিকে মাত্র দশজন সাহাবা তখন উনি এদিকটা হামলা করে দিছে আর কাপড়দেরকে বলছে আরে এখন ময়দান আমাদের হাতে এখন মাঝখানে মুসলমান মার আর এই জায়গার মধ্যে কতজন শহীদ হয়েছে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে চাচা উনিও শহীদ হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম নিজে জখমি হয়েছে এবং মালে গনিমত চলে গেছে আল্লাহ বলেন যে আমি নুসরত উঠাই নিছি এই জন্যে যে তোমরা আমিরের খিলাফ করো আমিরের এটা করো তো দেখেন আমিরের এটা কত বড় দূর তা আমরা আমিরের এটা করবো তো ভাই সবাই পাক্কা নিয়ত করেন আমরা আমিরের এটা করবো আরে ভাই আমির তো জামাতে জামাতের নামাজ সহি হবে না যদি আমি ইমামের খেলাফ করি কি বলেন সহি হবে ইমাম নিয়ত করছে মগরিবের আমি ঈশান নিয়ত করলাম আমার হবে ইমাম যা নিয়ত করছে ওইটাই নিয়ত করছে জামা ওইটাকেই বলে বাজারে বহু লোক এরা জামাত না এক এক জনের এক একটা মন কিন্তু আমাদের এখানে সবার নিয়তকেই আল্লাহকে খুশি করা বলেন আল্লাহকে খুশি করার নিয়ত না আল্লাহর হুকুম পালন করতেছি আল্লাহকে খুশি করার আর আল্লাহ তালা হুনাইনের যুদ্ধের কথাও বলতেন ওয়াম হুনাইন আজাবাত তুম কসরত তুম ফলাম তুমি আন তুম সেই রং অদাবত তুম আর তুমি মার হবত তুম সুন্না তুম মুসলিম বলেন যে কিছু সাহেবরা বলছিল যে বদরের ময়দানে আমরা কম লোক ছিলাম এখানে বেশি লোক আমরা জয়ী হব আল্লাহর কাছে এটা পছন্দ হয় আল্লাহর পরে ভরসা ছিল না বলে আল্লাহ তালা কিছু মজা দেখাইছেন ওই জায়গায় তীর মারা শুরু করলে সবাই ময়দান ছেড়ে দিয়ে থাকি ইসু সাহাবা আর হুজুর ছিলেন হুজুর ওইখানে খুব ইয়ে করে বলতেছেন যে আমি মিথ্যা নবী নয় আমি সত্য নবী এবং হুজুর বললেন আব্বাস তুমি দাওয়াত দাও তুমি ডাকো উনি সেই ডাক দিলেন আবার হুজুরের কাছে জমা হলো এরপরে ওখানে মধ্যে যুদ্ধ হলো ওই যুদ্ধে আবার জিতে গেল তো আল্লাহ দেখাইছেন যে নুসরত এবং মদত এটা আল্লাহর পক্ষের থেকে আসবে যখন আল্লাহর পরে ভরসা থাকে দুনিয়ার কোন জিনিসের পরে যদি আমরা ভরসা করি আল্লাহর মদত আসবে না আল্লাহর মদত যে আসবে এটা হচ্ছে বলেন ভরসা কার পরে করব আল্লাহর পরে ভরসা করব দুনিয়ার কোন মানুষের পরে ভরসা করব না আমরা আল্লাহর কাজ করি এবং আল্লাহর পরে ভরসা করব কি বলেন করতে পারবো না ইনশাল্লাহ সবাই সবাই আছেন তো ইনশাল্লাহ ভরসা আল্লাহর পরে করব হজরত ওমরকে বলেন ইয়া ওমর لو أنكم تتوكلون على الله حق توكله لا رزقكم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا আয় ওমর তোমরা যদি আল্লাহর পরে পুরোপুরি ভরসা করো তো আল্লাহ তাআলা তোমাদের রিজিক এইভাবে দিবেন যেভাবে পশু পাখিদেরকে দেন সকালবেলা খালি পেট চলে যায় সন্ধ্যা বেলায় পেট ভরে চলে আসে। তারা চিন্তা করে না তুই সে এই খেতে আসতে খাচ্ছেই কালকে তো পাবো না কিছু জমা করছে কিছু জমাও করছে কোন পাখির বাসা ভাঙলে একটা ধানাও তরতে তারা আল্লাহর পরে এত ভরসা রাখে এই জন্য ভাই মহতারাম দোস্তর বুজুর্গ যে আমরা ভরসা একমাত্র আল্লাহর করে আমরা তো বলি মুখে ইয়া কানা আমাদের ভাই ইয়া কানাস্তাই বলি না যে আল্লাহ তোমারই বাদন করি তোমার কাছেই থাকে এটা তো জুবান দিয়ে বল জুবান দিয়ে বলে জুবানটা কত ছোট একটা জুবান দুই তোলা হবে বলেন যে একজন ট্রেনে চলছে সে যাবে দিনাজপুর তার নিয়ে রয়েছে দিনাজপুর আর সে মানে কি বলে ইয়ে ট্রেনে বসে গেছে চট্টগ্রামের ট্রেনে বসে গেছে আর বলতেছে যে আল্লাহ তুমি আমাকে দিনাজপুর পৌঁছাই দাও জীবনে বলতেছে যে আল্লাহ তুমি আমাকে দিনাজপুর পৌঁছায় দাও আর আড়াই মনে যে বডিটা সেটা তো যাচ্ছে চিটাঙ্গের দিকে এখন আপনি বলেন ইনসাফ করেন এটা কি দিনাজপুর যাবে না চিটাং যাবে আমাদের দোকানে আমরা বলতেছি যে আল্লাহ তুমি পালো আবার দোকান ছাড়তে পারি না আবার চাকরি ছাড়তে পারি না আবার আল্লাহ রাস্তা যাইতে পারি না কত রকম যদি আল্লাহ পারে তাহলে কেন আমরা যেতে পারবো না এবং যে সমস্ত জামাত আল্লাহ রাস্তা যায় তারা দেখে যে কিভাবে আল্লাহ মদত আজকে আমরা যখন আল্লাহ রাস্তা যাব সরাসরি আল্লাহর মদত দেখব তখন আমাদের ইমান দাদা হয়ে হজরত আবু বকর সিদ্দিক রদি কত বড় হুজুর বলেন আমি কারোর কাছে দাওয়া সিদ্ধি সে কিছু চিন্তা করতে আর করতে আমি কারোর সাথে পরামর্শ করে নিই তারপরে আমি কবুল করব একমাত্র সাহাবি সাধারণত আবু বকর আল্লাহ উনি ওনার কাছে যখন আমি এই দাওয়াত পেশ করলাম উনি সাথে সাথে কোন চিন্তা করলেন সাথে সাথে এই আবু বকার রবি আল্লাহ হুজুরের সাথে এবং হুজুরের জন্য জানমাল কোরবানি করেছে যখন হিজরতের সময় আসলো হিজরতের সময় আসলো একদিন যায় হাজরত আবু বকর বলেন যে ইয়ার রসুল্লাহ আপনি আমাকে পারমিশন দেন আমি হিজরত করব মদিনার দিকে হিজরত হুজুর বললেন যে আবু বকর তুমি একটু অপেক্ষা করো হয়তো তোমার সাথে এইটুকে উনি বুঝে গেলেন যে হুজুর ওনার সাথেই ছয় মাস উনি মানে দরজা দাঁড়ায় থাকতেন ঘুমাইতেন হুজুর আসে যখন দস্তক দিল সাথে সাথে দরজা খুলে বলে যে আবু তুমি ঘুমাও নি হুজুর যেদিন বলছেন আমার সাথে হিজরত করবেন আর আপনি আসে আমার ঘরের সামনে দাঁড়ায় থাকবেন আপনার কষ্ট হবে আর আমি আবু বকার ঘুমাবো আমি সেদিনের থেকে ঘুমাই কি মহাব্বত ছিল বলেন মহাব্বত তো এটার নাম আবু বকার সিদ্দিক বলেন যে আর দুইটা উট তৈরি করে রাখছি একটা আমার একটা আপনার বলেন যে আবু বকার হিজরতটা আমার যা মান দিয়ে তুমি আমাকে ধার দাও এরপরে গাড়ে শহরে চলে গেলেন ওইখানে দুইটা পাহাড় পার হওয়ার পরে গাড়ে শহর ওখানে যায় থাকলেন আর মুর্শিকের না তারা করতে করতে ওখানে পৌঁছে গেছে আল্লাহ তালা মাকড়সা জ্বালা বানায় দিতে কবুতার দ্বীপ করে তাও দিচ্ছে সবাই বলে যে এখানে থাকতে পারে না কিন্তু আবু বকর রবি আল্লাহ তালা পরেশান إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا কোরআনে বলেন যখন তার মোহাম্মদ সাল্লাহ সাথী আবু বকরকে বলতেছে লা তাহজান আয় আবু বকর আপনার পেরেশান হয়েন না ইন্নাল্লাহ আমানা আল্লাহ আমাদের সাথে আল্লাহ আমাদের সাথে আছে। হুজুরের সাথে কয় উম্মত ছিল কি বলেন এক উন্মত না হুজুরের সাথে এক উন্মত আর হুজুর বলেন আল্লাহ আমাদের সঙ্গে ওদিক যে আরেক ঘটনা আছে মুসা আলাই সালাম ছয় লাখ মানে ইসরায়েল নিয়ে উনি যখন নাকি পার হইতে গেলেন সমুদ্রের ওখানে সামনে সমুদ্র পিছনে দুশ্মন কলা সাল মুসা মুসা আলাহ ইসলামের সাথীরা বলতেছে হে মুসা এইবার তোমরা ধরাই বলি উনি কি বললেন কল কাল্লা কখনো না ইন্নামা ইয়া রব্বি ফায়াহাদি আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমাকে রক্ষা ছয় লাখ বনে ইসরায়েলরা শরিক করলেন কেন শরিক করলেন বলে ছয় বনে ইসরায়েল তারা দায়ী ছিলেন আর আবু বকর রবি আল্লাহ দায়ী ছিলেন এই জন্য হুজুর বলছেন আবু বকারকে বলতেছে আবু বকার এরা যদি এই দিকতে ঢুকে আল্লাহ আমাদের যাদেরও ব্যবস্থা করে দিয়ে রাখবে তুমি পাও ছড়াও পাও যে ছড়াইছে দেখে একটা সুরুম পথ নদী পর্যন্ত ওখানে একটা জাহাজ দাঁড়ায় আছে এই দিক দিয়ে আসলেও আল্লাহ তালা এদিক দিয়ে না যাতে ব্যবস্থা করে আল বিদায় নেহায় তাদের মধ্যে এটা অবস্থা তো আল্লাহ আল্লাহ হেফাজত করছেন এভাবে সেই সময় হজরত আবু বকরের ইমান মুখাম্মদ আল্লাহ নুসরত দেখলেন এইভাবে আল্লাহ এরকম ভাবে সাহাবাহ ইকরাম যখন আল্লাহ রাস্তায় গেছেন আল্লাহ নসরত দেখছেন তখন তাদের ইমান কামেল হয়েছে বলে হজরত ওমর রবি আল্লাহ তালানো ওনার চোখে হাররা একটা টাকা আছে মদিনায় সেখান থেকে আগুন বের হয়েছে এটা মদিনার দিকে আসতেছে মদিনাকে পোয়াই দিবে হজরত ওমর রবি আল্লাহ কাছে গেলেন আর বললেন হে তুমি যাও আগুন নিতাও তাহলে আমিরুল মোমেন থাকতে আমি বললেন এটা আমার হোসেন তুমি যাও তাহলে আমি পিছনে পিছনে গেলাম ওমর বলে আমি দেখলাম তমিমে দাঁড়ি ছাপড়াইতেছে আর আগুন খালি পিছনে এই আগুন যেখান থেকে উঠছিল ওখানে চলে গেল তোমার বলেন তারা আজকে এই জিনিসটা দেখলো চোখে আর যারা শুনবে কি বলেন একটা চোখে দেখা আর একটা শোনা সমান খবর তাল ওনাকে আল্লাহ তাআলা মুসা বললেন হ্যাঁ আল্লাহ আমাকে কিতাব দাও আল্লাহ বললেন হ্যাঁ তোমাকে কিতাব দিতে পারি সত্য তুমি এক মাস রোজা রাখো তোর পাহাড়ে আসে আমার ইবাদত করি এক মাস রাখার পরে আমি তোমাকে কিতাব দিব তারা উনি ওখানে এক মাস রোজা রাখলেন শেষ দিন ডাল ঠাল ভেঙে এত মেসাজ করলেন মুখের দুর্গন্ধ সব আল্লাহ বলেন না খালু মুখ আতিয়াব রাহিন্দুল্লাহ আরে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে তো বেশি আমাদের পরিবেশ থেকে বেশি তুমি এটা দূর করলে কেন আরো দশ দিন তোমার রোজা চিল্লা পুরা করো আগে তিরিশ দিন হয় না আরো দশ দিন চিল্লা খালি তো না পাই চিল্লা করছে চিল্লা আরে মুসা আলাই সালামের যদি আমরা চিল্লা দেওয়া হচ্ছে আমরাও সুতরাং আরো দশ দিন চলতে এরপরে আল্লাহ তালা তাওরাত কিতাব দিলেন এরপরে আল্লাহ বলেন হে মুসাইল দাও তোমার সব উল্টে সেটা কাজ করতেছে বাসুরের পূজা করতে আল্লাহ যেই গেছে যায় দেখেছে পূজা করতেছে বাসুর পূজা করতেছে তাওরা কিতাব ফেলে দিই উনি ওনার ভাইয়ের দাড়ি চুল এইভাবে ধরলেন যে ভাই দেখলো যে শেষ করে আমার তা ওলা আমার মার পেটের ভাই মার এই সূর্য দাবি মুসা সালাম একটা শুনলেন আর একটা দেখলেন দুই একটা দেখাটা বেশি আসল এই ইসলামের কারণে আল্লাহ তালা রহমত সেখানে রহমত থাকে না আল্লাহর রহমত পাইতে গেলে আল্লাহর রহমত পাইতে গেলে আপোষের মধ্যে জুড়ে মিলে চলতে হবে বা এই কাজটা কার জন্য কি বলেন কার জন্য করি কোন দেশের জন্য করি না আল্লাহর জন্য করি আমাদের লোক এভাবে করছেন যেভাবে বলে গেছেন ওইভাবে আমরা করবো কি বলেন এর মধ্যে কোনো আড়াই আছে এই জন্য এই কাজকে আমরা আমিরের তাদের মাধ্যমে এবং আল্লাহ রাস্তায় খাওয়ার নিয়ত করে করবো তো ভাই সবাই করবো এখন একটু মেহরবানি করে নাম লেখান যারা চার যারা বিদেশে যাবেন আগে নাম লেখান যারা চার মাস হয়ে গেছে নিজাম উদ্দিন অথবা অন্য কোনো দেশে যাওয়ার জন্য একটু মেহরবানি করে নাম অল্প সময় उज्जैन नाम है सब मेहरबानी करे नाम रखें